ইফটিজিংয়ের হাত থেকে বাঁচতে চাইলে পর্দা করে চলো নারী ঘরে বাহিরে ইফটিজিংয়ের হাত থেকে বাঁচতে চাইলে পর্দা করে চলো নারী ঘরে বাহিরে কোরআনের আইন বাতিল করে কোরআনের আইন বাতিল করে ইফটিজিং বন্ধ করা যাবে না রে ইফটিজিংয়ের হাত থেকে বাঁচতে চাইলে পর্দা করে চলো নারী ঘরে বাহিরে ইফটিজিংয়ের হাত থেকে বাঁচতে চাইলে পর্দা করে চলো নারী ঘরে বাহিরে বোরকা পড়বে না বুঝি নারী একই আইন করলো বাইজারি তাই তো এই নতুন আমদানি ইফটিজিং নামে হয়রানি বোরকা পড়বে না বুঝি নারী একই আইন করলো বাইজারি তাই তো এই নতুন আমদানি ইফটিজিং নামে হয় রানী বখাটে ছেলেদের হাতে লাঞ্ছিত হয় দিনে রাতে বখাটে ছেলেদের হাতে লাঞ্ছিত হয় দিনে রাতে এই অবিচার বন্ধ করবে কেমন করে রে ইফটিজিংয়ের হাত থেকে বাঁচতে চাইলে পর্দা করে চলো নারী ঘরে বাহিরে ইপটিজিংয়ের হাত থেকে বাঁচতে চাইলে পর্দা করে চলো নারী ঘরে বাহিরে কোরআনের আইন বাতিল করে কোরআনের আইন বাতিল করে ইফটিজিং বন্ধ করা যাবে না রে ইফটিজিংয়ের হাত থেকে বাঁচতে চাইলে পর্দা করে চলো নারী ঘরে বাহিরে ইফটিজিংয়ের হাত থেকে বাঁচতে চাইলে পর্দা করে চলো নারী ঘরে বাহিরে ইহুদিদের চিন্তাধারা নারীকে বেপর্দা করা তাই তো এই ব্যবস্থাপনা বোরকা পরা আর চলবে না ইহুদিদের চিন্তাধারা নারীকে বেপর্দা করা তো এই ব্যবস্থাপনা বোরকা পরা আর চলবে না মুসলমানের সন্তানেরা সময় থাকতে রুখে দাঁড়া মুসলমানের সন্তানেরা সময় থাকতে রুখে দাঁড়া পর্দা করা বন্ধ করা চলবে না রে একটি জিঙের হাত থেকে বাঁচতে চাইলে পর্দা করে চলো নারী ঘরে বাহিরে ইফটিজিংয়ের হাত থেকে বাঁচতে চাইলে পর্দা করে চলো নারী ঘরে বাহিরে কোরআনের আইন বাতিল করে কোরআনের আইন বাতিল করে ইফটিজিং বন্ধ করা যাবে না রে ইফটিজিংয়ের হাত থেকে বাঁচতে চাইলে পর্দা করে চলো নারী ঘরে বাহিরে ইফটিজিংয়ের হাত থেকে বাঁচতে চাইলে পর্দা করে চলো নারী ঘরে বাহিরে জিনের হাত থেকে বাঁচতে চাইলে পর্দা করে চলো নারী ঘরে বাহিরে